آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আহল সুন্নতল জামাত পরিষদের উদ্যোগে আজকের এই মহাসমাবেশে কথিত আহলে হাদিস সম্প্রদায়ের পক্ষ থেকে আহলুসুন্নাতে ওয়াল জমাতের উপর যে ধরনের প্রশ্ন উত্থাপন করা হয় এর উত্তর দেয়া আমার আজকের আলোচ্য বিষয় এদের পক্ষ থেকে প্রশ্ন এক দুটি নয় বহু প্রশ্ন করা হয় সকল প্রশ্নের উত্তর তো এক বৈঠকে হয়তো দেয়া সম্ভব হবে না এর মধ্যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক কিছু প্রশ্ন এবং তার উত্তর সামনে তুলে ধরার চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তাদের প্রশ্নসমূহের মধ্য থেকে একটি প্রশ্ন আল্লাহ এক কোরআন এক রাসুল এক আমাদের মধ্যে বিভক্তি কেন এই প্রশ্নটির একটি জবাব তো এভাবে দেয়া যায় আল্লাহ এক কোরআন এক রাসুল এক এই হিসাবে রাসুলের হাদিস তো একই হওয়ার কথা কিন্তু রাসিল রাসুলের হাদিস কিছু আছে সহি কিছু আছে জরিফ কিছু আছে গরিব কিছু আছে আজিজ কিছু আছে মনকার কিছু আছে মৌজু কিছু আছে মশহুর এবং কিছু আছে মতাওয়াতের আরও অনেক প্রকারের হাদিস আছে যারা আহলে হাদিস নাম রাখে হাদিস যেহেতু এত ভাগে বিভক্ত তাহলে আহলে হাদিসরাও তো এত ভাগেই বিভক্ত হওয়ার কথা কিছু আহলে হাদিস হবে মশুর আহলে হাদিস কিছু হবে মোকাওয়াতের আহলে হাদিস কিছু হবে সহি আহলে হাদিস কিছু হবে জরিফ আহলে হাদিস কিছু হবে আজিজ আহলে হাদিস কিছু হবে গরিব আহলে হাদিস কিছু হবে মনকার আহলে হাদিস কিছু হবে মৌজু অর্থাৎ জাল আহলে হাদিস আহলে হাদিস নাম রাখার কারণে কত ভাগে বিভক্ত হয়ে পড়লাম এখন আমরা উল্টা প্রশ্ন রাখতে পারি আল্লাহ এক কোরআন এক রাসুল এক আপনারা এত ভাগে বিভক্ত কেন দুই নম্বর উত্তর এত ভাগে বিভক্ত আমরা হইনি যদিও তারা বলবে তাহলে প্রসিদ্ধতম চারটি মজহাব কেন মজহাব চারটি ঠিক কিন্তু এর নাম বিভক্তি নয় ফরজ এবং হারাম নিয়ে কোনো মজহাবে কোনো রকমের মতানৈক্য নেই শুধু অধিকাংশ মতানৈক্য উত্তম অনুত্তম আওলা খেলাফে আওলা এগুলো নিয়েই যদি বাস্তবেই এই চার মজহাব মানে চার ভাগে বিভক্তি হতো তাহলে এক মজহাব আরেক মজহাবকে গুমরাহ বলে গালি দিত যেমন কথিত আহলে হাদিস সম্প্রদায় আহল সুন্নতওয়াল জামাতকে কখনো মুশরেক কখনো কাফের কখনো বাতেল ইত্যাদি বলে গালি দেয় এক মজহাবওয়ালা আরেক কেউ এভাবে গালি দিত কিন্তু আজ পর্যন্ত নির্ভরযোগ্য কোনো কিতাবে একথা দেখাতে পারবে না যে এক মজহাবওয়ালা আরেক মজহাবওয়ালাকে গালি দেয় বরং সকলেই সকলকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে কি পরিমাণ শ্রদ্ধা সাফি মধাবের প্রবর্তক ইমাম সাফি রাহেমাহুল্লাহ তার দাদা উস্তাদ ইমাম আজম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ তালার কবর জিয়ারত করতে এসে বিতিরের নামাজের মধ্যে যেভাবে হানফিরা হাত তোলে এভাবে হাত তুললেন ওনার মজহাব এভাবে হাত তোলা নয় জিজ্ঞেস করা হলো আপনার নিজের মজহাব বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা রাহেমহুল্লাহ তালার মজহাব অনুযায়ী আজকে আমল করার কি কারণ উত্তর দিলেন যে আমার দাদা উস্তাদ এত বড় একজন ইমামের কাছে এসে আমি তার মত অনুযায়ী আমল করব না এতে আমার লজ্জাবোধ হয় তার ইজ্জত রক্ষার্থে তার সম্মানার্থে আমি তার মজাব অনুযায়ী এখানে আমল করলাম এবার আন্দাজ করুন এক মজাব মজহাবওয়ালা আরেক মজাব মজহাবওয়ালাকে কি পরিমাণ শ্রদ্ধা ভুক্তি করে অতএব এতটুকের নাম বিভক্তি নয় হ্যাঁ এখন যদি তারা পুনরায় প্রশ্ন উঠায় উত্তম আর অনুত্তম নিয়েই হোক মতানৈক্য তো হয়ে গেছে কেন হলো এর উত্তরে আমরা বলবো এই পরিমাণ মতানৈক্য এবং মজহাব বিভক্তি আল্লাহ রাবুল আলামিন করেছেন এজন্য হয়েছে তা কিভাবে একটু খেয়াল করে শোনা লাগবে আমরা আমাদের দেহ এবং রূপ এই দুইটি বস্তুর সমন্বয়ে শুধু দেহ যদি আছে রূহ নেই তাকে বলা হয় লাশ যা লাশ সাই এর সংক্ষেপ অর্থাৎ কোনো বস্তু এ নয় রু চলে গেলে এই লাশের কোনো মূল্য নেই মূল্যহীন আবার লাশ নেই শুধু রু আছে এর উপরও কোনো আবাদত নেই তেমন কোনো দায়িত্ব নেই রু এবং দেহের সমন্বয় আমরা তখনই আমাদের উপরে অনেক দায় দায়িত্ব বর্তায় আমাদের দেহকে সতেজ রাখতে হলে দেহকে কিছু খাবার দিতে হয় তেমনিভাবে রুহকে সতেজ রাখতে হলে রুহকেও কিছু খাবার দিতে হবে দেহের খাবারকে আমরা আমাদের ভাষায় খাবার বলি আর রুহের খাবারকে শরীয়তের পরিভাষায় এবাদত বলে আমাদের দেহ বর্তমান বিশ্বে প্রায় সাতশত কোটির মতো দেহ আছে রু সহকারে আমরা এই বিশ্বে বিচরণ করছি এই সাতশত কোটি দেহের খোরাক এবং খাবার এক না ভিন্ন ভিন্ন এক নয় যেমন আমাদের এই অঞ্চলে আমাদের এই দেহের প্রধান খাবার ভাত মাছ দেড় হাজার কিলোমিটার পশ্চিমে যান পাকিস্তানে তাদের প্রধান খাবার রুটি গোস্ত আরও দেড় হাজার কিলোমিটার পশ্চিমে যান আরব দেশের খাবার খেজুর প্রধান খাবার আরও পশ্চিমে ইউরোপ যান তাদের প্রধান খাবার আলু এক এক এলাকার দেহের জন্য এক এক ধরনের খাবার প্রযোজ্য আমরা যদি শুধু খেজুর খেয়ে বাঁচতে চাই আমাদের আমাশয় হয়ে যাবে বাঁচতে পারবো না আমাদের দেহকে সতেজ রাখতে হলে ভাত মাছ তরি তরকারি দিতে হবে আবার যদি পাকিস্তানিদেরকে সব সময় ভাত মাছ দেয়া হয় খাওয়ার জন্য দেহকে সতেজ রাখার জন্য এরা ভাত মাছ খেয়ে দেহ সতেজ রাখতে পারবে না সেখানে তন্দ্রা তন্দ্রা ভাব হবে অলসতা ভাব আসবে ওদের জন্য রুটি গোস্তই প্রযোজ্য এক এক এলাকার আবহাওয়া এক এক এলাকার তাহাজিব তামাদ্দুনের দিকে লক্ষ্য রেখে আল্লাপাক দেহের খোরাককে এভাবে ভাগ করে রেখেছেন কোন এলাকার দেহের জন্য কোন খাবার প্রযোজ্য আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার মানুষগুলো তাদের দেহের জন্য ওই খাবারই ব্যবহার করে থাকে এখন যদি কেউ এ আওয়াজ উঠায় দেহ সকলেরই এক মানুষের দেহ সৃষ্টিকর্তাও এক আল্লাহ রাবুল আলামিন এ দুনিয়াতে আগমন করেছে এক পদ্ধতিতে পিতামাতার মাধ্যমে খাবার এত প্রকারের কেন হবে সকলের প্রধান খাবার এক হইতে হবে সারা দুনিয়ার মানুষের খাবার যদি এখন আলু বানাইয়ে দেয় আলু খেয়ে সকলেই বাঁচতে পারবে না সকলের খাবার যদি খেজুর নির্ধারণ করা হয় খেজুর খেয়ে সবাই বাঁচতে পারবে না সকলের খাবার যদি ভাত মাছ নির্ধারণ করা হয় ভাত মাছ খেয়ে সবাই বাঁচতে পারবে না সমস্যা হবে তাই এলাকা হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে খাবারগুলো ভাগ হয়ে গেছে যে এলাকায় যে খাবার দেহের জন্য অধিক উপকারী এবং প্রযোজ্য ওই এলাকার মানুষ ওই খাবারগুলোই ব্যবহার করে থাকে দেহকে সতেজ রাখার জন্য সারা দুনিয়ার খাবারকে এক করার আন্দোলনে যদি কেউ নামে একে দুনিয়ার মানুষ বিবেকহীন বলবে পাগল বলবে ভালো মানুষ বলবে না এই যে দেহের খাবারগুলো এক এক এলাকার জন্য এক এক রকম হলো বিশ্ববাসী পরামর্শ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশিদের জন্য প্রধান খাবার হবে বাক মাছ পাকিস্তানিদের জন্য হবে রুটি গোস্ত আরবদের জন্য হবে খেজুর দুধ ইউরোপিয়ানদের জন্য হবে আলু এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সিদ্ধান্ত ছাড়া অটোমেটিক আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিভক্তি হয়ে গেছে এবং হওয়ারই প্রয়োজন ছিল ঠিক তেমনিভাবে রুহকে সতেজ রাখতে হলে রুহকেও খোরাক দিতে হবে খাবার দিতে হবে রুহের খাবারের নাম এবাদত এক এক এলাকার রুহের জন্য এক এক রকমের এবাদত প্রযোজ্য এক এক রকমের এবাদত উপকারী তাই আল্লাহ রাবুল আলমিন এক এক এলাকার রুহের জন্য এবাদত অটোমেটিক এক এক রকম করে দিয়েছেন এরাক থেকে নিয়ে পৃথিবীর পূর্ব দিকের মানুষদের জন্য রুহের খাবার হিসাবে আল্লাহ পাক ঠিক করে রেখেছেন হানাফি মাঝহাব অনুযায়ী আবাদত করা মধ্যপ্রাচ্যের জন্য আল্লাহ পাক ঠিক করে রেখেছেন হামবেলি মাঝহাব অনুযায়ী আবাদত করা পশ্চিমা বিশ্বের জন্য রেখে দিয়েছেন মালেকি মাঝহাব অনুযায়ী আবাদত করা <coughs> আফ্রিকাবাসীদের জন্য ঠিক করে রেখেছেন সাফেরি মাঝাব অনুযায়ী আবাদত করা না হয় একটু চিন্তার বিষয় ইমাম উদ্দারিল হিজরা ইমাম মালেক রাহেমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন মদিনায় মোনাওয়ারা বসবাস করেছেন মদিনায় মোনাওয়ারা লেখাপড়া করেছেন মদিনায় মোনাওয়ারা শিক্ষকতা করেছেন মদিনায় মোনাওয়ারা এতেকালও করেছেন মদিনায় মোনাওয়ারা তার দফনও হয়েছে বাকিউল গারকাদে এখনও তার কবরটি চিহ্নিত আছে কিন্তু তার মজহাব মদিনায় মোনাওয়ারাই নেই চলে গেছে টিউনিশিয়া চলে গেছে ইউরোপ চলে গেছে আলমাগরিব ওই সমস্ত এলাকায় তার মজহাব কে ঠেলে নিল উনি তো ওই সমস্ত এলাকায় যাননি আল্লাহ পাকের কুদরত ঠেলে নিয়ে গেছে ওই এলাকার মানুষের জন্য তার মজাব অনুযায়ী রুহানি খাবারের ব্যবস্থা করাই প্রযোজ্য ইমাম শাহি রাহেমাহুল্লাহ তালা ছিলেন কোরাইশ বংশের মানুষ এই হিসাবে তার মজাব আরবে থাকার কথা কিন্তু তার মজাব আরবে রইল না চলে গেল আফ্রিকা কে ঠেলে নিল ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমাহুল্লাহ ওনার জন্মস্থান বাসস্থান ইরাক কিন্তু তার মজহাব ইরাকে রইল না আরবে চলে গেল কে ঠেলে নিল ইমাম আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ তালা ওনার জন্মস্থান বাসস্থান ইরাক ইরাক থেকে নিয়ে পূর্ব দিকে ওনার মজহাব চলে আসলো কে টেনে আনলো আল্লাহ রব্বুল আলমিন কুদরতিভাবে এভাবে ভাগ করে দিয়েছেন যে অমক এলাকার মানুষের জন্য অমক ইমামের মধ্যাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য না হয় কেউ পরামর্শ করে মিটিং করে সিদ্ধান্ত নেয়নি যে এরাক থেকে পূর্ব দিকে হানাফি মজহাব চলবে ও সাফেড়ি হাম্বেলি মালিকিয়ারা তোমরা কেউ এদিকে আসবে না আফ্রিকায় সাফি মজহাব চলবে ও হানাফি তোমরা কেউ এদিকে আসবে না আরবে হাম্বেলি মাঝাব চলবে ও শাহফির হানাফি মালিকি তোমরা এদিকে আসবে না এমন সিদ্ধান্ত তো কেউ নেয়নি আল্লাহ আব্বুল আলমিনের কুদরত এভাবে ভাগ করে দিয়েছে এর কি দলিল কি প্রমাণ যেমন একটি দলিল পেশ করছি যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় তালাকের পর এই স্ত্রীকে ইজ্জত পূরণ করতে হয় কতদিন ইজ্জত পালন করবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন ওয়াল মোতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু তালাকপ্রাপ্তা মহিলা তিন কুরু ইজ্জত পালন করবে কুরু কাকে বলে কুরু বলতে কি বুঝায় বিভিন্ন অভিধান এবং ডিকশনারি খুলুন দেখবেন যে কুরুর অর্থ দুইটি একটি অর্থ হল তুহুর মানে পবিত্রতা আরেকটি অর্থ হইল হায়েজ অর্থাৎ মিন্স ঋতু এখন কুরুর অর্থ হায়েজা হয় তুহুরও হয় ইমামে আজম আবু হানিফা রাহেমহল্লা বিভিন্ন দলিল ভিত্তিক রায় দিয়েছেন এখানে কুরুর অর্থ নিতে হবে হায়েজ মিন্স আর ঋতু ইমাম শাহি রাহেমহুল্লাহ কিছু দলিল ভিত্তিক রায় দিয়েছেন এখানে কুরুর অর্থ নিতে হবে তুহুর অর্থাৎ পবিত্র অবস্থা তাই এখন আফ্রিকার অধিবাসীরা তুহুর দিয়ে ইজ্জত পালন করে আর এরাত থেকে পৃথিবীর পূর্ব অঞ্চলের মুসলমানেরা হায়েস তথা মিন্স দিয়ে ইজ্জত পালন করে এখানে বুঝার বিষয় যদি এই বিভক্তি আমার আল্লাহর উদ্দেশ্য না হতো আল্লাহ পাক কুরু শব্দ ব্যবহার করতেন না হয় সিয়াদ শব্দ ব্যবহার করতেন অথবা আতহার শব্দ ব্যবহার করতেন ইয়াতারাব্বাসনা না সালাসাতা আতহার এভাবে বলতেন অথবা সালাসাতা হিয়াজ বলতেন আল্লাহ পাক হিয়াজ বললেন না আতহারও বললেন না বললেন কুরু যার কারণে দুই ভাগে বাঘ হয়ে গেল এতে বোঝা যায় আমার আল্লাহ চান এভাবে বাঘ হোক তাই বাঘ হয়ে গেছে আল্লাহ না চাইলে এভাবে বাঘ হইত না তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন চেয়েছেন কোরআনে কারিমের মাধ্যমে জগতের মুসলমানরা বুঝে শুনেই এইভাবে চার মধাবে বিভক্ত হয়ে পড়ে এটা নিজেদের খাহেসের কারণে নয় মন জীবন যাপনের জন্য নয় আমার আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ ছিল তাই হয়েছে এভাবে যত মাসালার মধ্যে দেখবেন উত্তম অনুত্তম নিয়ে মতানৈক্য আছে প্রায়গুলোর অবস্থা এমনই হয় যাই হোক তো এ একটি প্রশ্নের উত্তর কেন এত ভাগে বিভক্ত হইলাম এক নম্বর কথা এটা আসলে বিভক্তি নয় আওলা খেলাফে আওলা নিয়ে মতানৈক্য এটা বিভক্তি বলে না দুই নম্বর আওলার খেলাফে আওলা উত্তম অনুত্তম নিয়ে যে পরিমাণ বিভক্তি হয়েছে এটা আমার আল্লাহ রাবুল আলমিনেই করেছেন এটা তো সলা পরামর্শ করে করেনি তাকবিনীভাবে এবং তাসরেইভাবে উভয়ভাবে আল্লাহ পাক বিভক্ত করে রেখেছেন দুই নম্বর তাদের প্রশ্ন বিশেষ করে হানাফি মজহাবকে নিয়ে নামাজ সম্পর্কে তারা উত্থাপন করে কেন নামাজ সম্পর্কে তারা প্রশ্ন উত্থাপন করে আগে এর রহস্যটা একটু সামনে তুলে ধরি ইমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ তাই এই নামাজ নিয়ে যদি মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিতে পারি সহজে মানুষকে ইসলাম থেকে সরে আনা যাবে না হয় ইসলামে অর্থনীতি আছে ইসলামে রাজনীতি আছে ইসলামে আরো বহু নীতি আছে ওই সমস্ত নীতি নিয়ে তাদেরকে কথা বলতে দেখবেন না শুধু দেখবেন বিশেষ করে নামাজ নিয়ে কথা বলতে আসল জায়গায় হাত দিয়েছে কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানো যায় যদিও নাম দিয়েছে আহলে হাদিস বাস্তবে যদি আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করি তাহলে এ কথা পরিষ্কার হয়ে যায় এরা বাস্তবে আহলে হাদিস নয় এরা বাস্তবে তার একে হাদিস হাদিসের উপর যারা আমল করে এদেরকে বলা হবে আমেলে হাদিস যারা হাদিসের উপর আমল করে না হাদিস ছেড়ে দেয় এদেরকে বলা হয় তার একে হাদিস এরা এদের এই মারাত্মকতম দোষটি লুকানোর লক্ষ্যে নাম রেখেছে আহলে হাদিস এই নামটাও এই দেশ প্রায় দুইশো বছর যাবৎ শোষণ করেছিল পশ্চিমা বেনিয়া গোষ্ঠী ওদের থেকে মঞ্জুরকৃত এই নাম আহলে হাদিস নাম আরেকটি সম্প্রদায় এই জগতে আছে এরা এদের নাম রেখে দিয়েছে আহলে কোরআন তার মানে আমরা কোরআন মানি এছাড়া অন্য কিছু মানি না এদের দাবিতে এরা কোরআনের একটি আয়াত বাদ দেয় না সবগুলো মানে এবং মানার চেষ্টা করে নাম রেখে দিয়েছে আহলে কোরআন আহলে হাদিস সম্প্রদায় যদি এই দাবি করে আমরাও একটি হাদিসও বাদ দি না সমস্ত হাদিসের উপরে আমল করি তাহলে হয়তো একটু বলা যাবে আহলে হাদিস নামটা ঠিক আছে যদিও এর কারণে পুরা কোরআন বাদ পড়ে আহলে হাদিস বললে তো আমরা হাদিস মানে কোরআনের ভিতরে নেই তাই এদের এক ব্যক্তি কোরআনকে হাদিস বানানোর লক্ষ্যে একটি প্রবন্ধ লিখে ছেপেছে প্রায় পাঁচশত পৃষ্ঠের এই প্রবন্ধে উনি কোরআনকে হাদিস সাব্যস্ত করার চেষ্টা করেছেন দেড় হাজার বছর থেকে উম্মত আল্লাহ আব্বুল আলমিনের কালাম সম্মিলিত কিতাবকে কোরআন বলে আসছে এখন এই নতুন সম্প্রদায় কোরআনকেও হাদিস হিসাবে আখ্যায়িত করতে চায় তাদের উপর আমার প্রশ্ন সমস্ত হাদিস মানেন কি মানেন না যদি বলে মানি তো তাহলে হাদিসের যত প্রকার আমি আগে বলে আসছিলাম আপনাদের মধ্যে এত প্রকারের বিভক্তি হবে কিন্তু কথায় কথায় অমক হাদিস জরিপ অমক হাদিস দুর্বল অমক হাদিস মনকার এটা মানা যাবে না অমক হাদিস সাদ এটা মানা যাবে না তাহলে হাদিস মানলেন কোথায় দুর্বল হাদিসও কিন্তু হাদিস জরিফ হাদিসও হাদিস জরিফ হাদিস হাদিস ছাড়া অন্য কিছু নয় শুধু সনদার সূত্রের কারণে জড়িত বলা হয় দুর্বল বলা হয় মতনের কারণে নয় যদি আহলে হাদিস সত্যিকার অর্থে হয়েই থাকেন তো জরিফ হাদিসও আপনাদেরকে বাধ্যতামূলক মানতে হবে জরিফ বলে হাদিস ছেড়ে দেন কেন বরং হানফিদের দিকে তাকাইলে আমরা দেখি এরা জরিফ হাদিস পর্যন্ত ছাড়তে রাজি হয় না যে পর্যন্ত একটি জরিফ হাদিসও পাওয়া যাবে তার উপর আমল করার চেষ্টা করবে এবার আসো নামাজের বেলায় তারা প্রশ্ন উত্থাপন করে হানফিদের উপরে কি করে তার একে হাদিস হলো আর আমরা কি করে আমেলে হাদিস হলাম নামাজ শুরু হয় দাঁড়ানো থেকে নিয়ে নামাজ শুরু করার পূর্বে আমাদেরকে দাঁড়াইতে হয় এরপরে নিয়ত তকবীরে তাহারিমা তকবীরে তাহারিমা থেকে বাস্তবে নামাজ শুরু হয় সালাম দ্বারা নামাজ শেষ হয় এখন নামাজে দাঁড়াবো কিভাবে আমরা সাধারণত দাঁড়াই দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপরে দাঁড়াই এতে তাওয়াজোর আজেজি এনকেসারি বিনয় এবং নম্রতা প্রকাশ পায় যেটা নামাজের মূল উদ্দেশ্য আহলে হাদিস নামধারী বাইয়েরা এত ছোট হয়ে দাঁড়ায় না দুই পাও দুই দিকে ছড়িয়ে দিয়ে তারপরে দাঁড়ায় আমাদের বাংলা ভাষা বলে একটু চেগাইয়ে দাঁড়ানো আর একটুও নয় আপনার যতই সরবেন সে আরও চেগাবে দুই দিকের মুসল্লি যদি সত্যি থাকে তার চেগানি যে পর্যন্ত আছে এ পর্যন্ত চেগাবে এখন এখানে প্রশ্ন চেগানোর কারণ কি কেন চেগান তারা এখানে একটি হাদিস পেশ করে হাদিসটির অনুবাদ শুনলে আপনারাই বুঝতে পারবেন হাদিসের উপরে আমল করে নাকি আমল ছেড়ে দেয় আমেলে হাদিস নাকি তারেকে হাদিস হাদিসটি হল আন নোমান এবনে বাসির ইন কাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تصبن صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم قال فرأيت الرجل মিন্না ইউজিকু মানকে বাহু বে মানকে বে সাহেবি ওয়া রুকবাতাহু বে রুকবাতে সাহেবি ওয়া কাবাহু বে কাবি বুখারি এবং মুসলিমে হাদিসটি উল্লেখ আছে এই হাদিসটি বুখারি মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবে তাসবিয়াতু সুফুফ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে সব সোজা করার অধ্যায় তাহলে বুঝে গেল হাদিসটি সব সোজা করার ব্যাপারে চেগায়ে দাঁড়াবে না খিচে দাঁড়াবে এ ব্যাপারে নয় দুই নম্বর কথা হাদিসের শেষ অংশে কাবাহু বেকাবিহি একজনের পায়ের টাকনু আরেকজনের পায়ের টাকনুর সাথে মিলাবে হাদিসের শব্দ হইল জিকু মানকাবাহু বাহু এলজাক মানে হলো মিলানো একজনের টাকনু আরেকজনের টাকনুর সাথে মিলানো এই কথাটি হাদিসের শেষ অংশে শুরু অংশে হইল ইউজেকু মানকে বাহু বে মানকে বে সাহেবি একজনের কাঁধ মানকে মানি কাঁধ আরেকজনের কাঁধের সাথে মিলায় ওয়া রুকবাতাহু বে রুকবাতিহি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায় এরপরে হলো একজনের পায়ের টাকনু আরেকজনের পায়ের টাকনুর সাথে মিলায় এলজাকের আবেদানিক অর্থ হইল মিলানো এই হিসাবে মিলায় বললাম এবার একটু বোঝার চেষ্টা করি মেলানো অর্থ যদি একজনের পা আরেকজনের পায়ের সাথে লাগিয়ে দেয়া হয় তো হাদিসের শুরুতে হলো একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লাগিয়ে দাও যদি শুধু দুইজন মানুষ দাঁড়ায় তাহলে একজন আরেকজনের দিকে ঝুঁকে কাঁধে কাঁধে মেলানো সম্ভব কিন্তু যদি তিনজন দাঁড়ায় তাহলে দুইজন তো একজন আরেকজনের দিকে ঝুঁকে কাঁধে কাঁধে কাঁধ মিলাইল তৃতীয় ব্যক্তি কিভাবে মিলাবে বলুন হাদিসে তো প্রথমে কাঁধে কাঁধ মিলানোর কথা আর এই যে এখন আমরা নামাজ পড়লাম এক এক সফে শত শত মুসল্লি সকলে কাঁধের সাথে কাঁধ কিভাবে মিলাবো একজন আর আরেকজনের কাঁধের মধ্যখানে কিছু না কিছু ফাঁক থাকাই আবশ্যক কারণ আমাদের দেহ যে পরিমাণ মোটা কাঁধ এর থেকে আর একটু কম তো কাঁধে কাঁধ মিলাইতে হলে বাধ্যতামূলক ঝুঁকতে হবে তা আমরা যদি এভাবে ঝুঁকে মিলাইতে যাই বেশি থেকে বেশি দুইজন মিলাইতে পারবো বাকিরা আর পারবে না তাহলে বোঝা গেছে হাদিসে এলজাকের অর্থ মিলানো নয় যদি মিলানোই হইত তাহলে ও নামধারী আহলে হাদিস ভাইয়েরা তোমরা কাঁধে কাঁধ কেন মিলাও না বরং যত চেগায়ে দাঁড়াবে কাঁধ থেকে কাঁধের দূরত্ব তত বাড়বে চেগানো ছাড়া চার আঙ্গুল ফাঁক করে দাঁড়াইলে দুই কাঁধের দূরত্ব কমবে হাদিসের দ্বিতীয় শব্দ হইল রুকবা তাহু বেরুকবাতিহি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলাবে তো আহলে হাদিস নামধারী ভাইয়েরা কি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায় হাঁটুকে হাঁটুর সাথে মিলাইতে হলে সাধারণত অর্ধাঙ্গ রুগী যারা বিছানায় পড়ে গেছে এমন রুগীদের আস্তে আস্তে নার্ভ খিচে যায় তাই পা একটু গুটিয়ে আসে হাঁটু ছড়িয়ে পড়ে মারা যাওয়ার পরও এদের হাঁটুকে আর মিলানো যায় না যারা দেখেছেন তারা দেখেছেন হাঁটু ছড়িয়ে থাকে তো নামাজ অবস্থা এইভাবে বাউয়া ব্যাঙের নেয় হাঁটুকে দুই দিকে ছড়িয়ে দিলে তো একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলা সম্ভব কিন্তু আলে হাদিস নামধারী ভাইয়েরা কি একজনের হাঁটু আরেকজনের হাঁটুর সাথে মিলায় মিলায় না এবার আসুন তিন নম্বর শব্দ আকেবাহু বে আকেবিহি আকেব মানে হইল পায়ের ছোট গিরা যাকে টাকনু বলা হয় নলার শেষ অংশের দুই পার্শ্বে যে উঁচু দুইটি হাড় এই দুইটিকে বলা হয় আকেব কাপ এক হাদিসে কাপ শব্দ কাপ মানে টাকনু আকেব মানে হলো পায়ের গোড়ালি যাকে এড়ি বলা হয় আকেব শব্দ হাদিসে আসে নাই হাদিসে এসেছে মান কাব আহলে হাদিস বেহরা চাগায়া দাঁড়াইলে পায়ের গোড়ালি আরেকজনের পায়ের গোড়ালির সাথে লাগে টাকনু তো টাকনুর সাথে লাগে না বরং যত চেগাবে ততই একজনের টাকনু আরেকজনের টাকনু থেকে দূরে সরবে তাহলে হাদিসের উপর তো আমলেরা মোটেও করল না তো বোঝা গেল এই হাদিসের মূল অর্থ লাগানো নয় মূল অর্থ হল সব সোজা করা সমস্ত মহাদ্দেশী নেকেরাম যারা হাদিস সংকলন করেছেন তারা হাদিস থেকে সব সোজা করাই বুঝেছেন এই জন্য তসবিয়াতুস সফুক সব সোজা করার অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন পায়ের গোড়ালির সাথে গোড়ালো মিলানো একথা কোনো মহাদ্দেশ বোঝেননি যার কারণে এমন কোনো অধ্যায় ওনারা কায়েম করেননি যেখানে হাদিসটি উল্লেখ করবেন তো আহলে হাদিস ভাইয়েরা হাদিসে যে তিনটি অঙ্গের কথা এসেছে কাঁধে কাঁধ মিলানো এটা ওরা মিলায় না হাঁটুর সাথে হাঁটু মিলানো এরা ওরা মিলায় না টাকনুর সাথে টাকনু মিলানো এরা মিলায় না তাহলে আমেলে হাদিস হলো না তার একে হাদিস হলো তার একে হাদিস হলো হাদিস অস্বীকার হাদিস মানল না হাদিসের উপরে আমল করলো না হ্যাঁ এবারে আসুন হানাফি মজহাব এরা ছোট হয়ে চিকন হয়ে দাঁড়াইতে চেষ্টা করে বিনয় এবং নম্রতার সাথে একজনের দেহের সাথে আরেকজনের দেহ মিলে থাকে জায়গায় দাঁড়ালে তো মিলে না তাহলে দুইজনের কাঁধের মধ্যখানে দূরত্ব কম থাকে দুই মুসল্লির হাঁটুর মধ্যখানে দূরত্ব কম থাকে দুই মুসল্লির পায়ের ছোটগিরা তথা টাকনুর মধ্যখানে দূরত্ব কম থাকে এই হিসাবে হাদিসের উপরে আমল কর্নেওয়ালা তো হানাফি মজহবিল আর উদ্দেশ্য হলো সব সোজা করা বরং কোন কোন কিতাবে একথা উল্লেখ আছে যে একজন মুসল্লিকে দেখা গেছে তার সিনা সব থেকে সামনে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন এ হাদিস বলছেন তার মানে সকলের সিনাও বরাবর থাকবে কেউ আগে কেউ পিছনে এমন হবে না তো হাদিসের শব্দ যদিও এলজাক ব্যবহার করা হয়েছে এখানে এলজাকের অর্থ মিলানো না এলজাকের অর্থ সব সোজা করা এই নামাজের দাঁড়ানোর ব্যাপারে একটু বুঝতে পারলাম তিন অঙ্গের কথা হাদিসে উল্লেখ আছে কোনো অঙ্গের উপর কথিত আলে হাদিস ভাইয়েরা আমল করেন না এইসব ওনারা একে হাদিস হলেন আমেলে হাদিস হলেন না দুই নম্বর নামাজ শুরু করা হয় তাকবীরে তাহারিমা দিয়ে তাকবীরে তাহারিমার সময় হাত উপরে তুলতে হয় হাত উপরে তোলার ব্যাপারে চার রকম হাদিস বিভিন্ন কিতাবে পরিলক্ষিত হয় এক রকম হাদিস হল আন আবদুল্লাহ হেবনে ওমরা রাজি আল্লাহ তালা আনহুমা কাল কানা রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইজা কম ইলা সলাতে রাফা হে হাত্তা তাকুনা হাজওয়া মানকে হে সুম্মা ইউকাব্বিরু বোখারি এবং মুসলিমের আওয়ায়ত তাহলে এই হাদিসে হাজবা মানকে হে হুজুর হাত তুলছেন কাঁধ বরাবর এই হাদিসে পাওয়া গেল কাঁধ বরাবর দুই নম্বর হাদিস আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه حيال মানিও হাজবন মানে কান বরাবর হাজবন মানি বরাবর হুজুরে কান বরাবর হাত তুললেন আর একটু উপরে উঠাইলেন আগের হাদিসে কাঁধ বরাবর এই হাদিসে কান বরাবর আর আরেক রায়াতে আছে ইয়ারফারু এভামাই হে কি সলাতে ইলা শাহামাতে উজুনাই হে কানের লতি বরাবর হাত তুলছেন কান থেকে আরেকটু উপরে হইল চার নম্বর আওয়ায় আন ওয়াইল এবনে হজরিন কাল আতাইতুল মদিনাতা ফারাআইতুহুম ইয়ারফাউনা হুম ইলা হিম ফি একটা হিসলা নামাজ শুরু করার সময় হাত উঠায় বুক পর্যন্ত সদরনের বহু বচন সুদূর সদর মানি বুক তাহলে চার রকমের রাওয়ায়ত পাইলাম এক রাওয়ায়ত হইল বুক পর্যন্ত এক রওয়ায়ত কাঁধ পর্যন্ত এক রওয়ায়ত কানের লতি পর্যন্ত আর আরেক রাওয়ায়াত আছে কানের উপর পর্যন্ত এটাও বোখারি মুসলিমের রাওয়ায়াত রাওয়ায়াত হলো ফরুয়া উজুনাই হে অর্থাৎ আলা হা কানের উপর পর্যন্ত হাত তুলতেন চার প্রকার রাওয়ায়াত পাইলেন নামধারী আহলে হাদিস ভাইয়েরা নামাজ শুরু করার সময় বুক পর্যন্ত হাত তোলেন এর উপরে হাত তোলেন না বুক পর্যন্ত হাত তোলার হাদিসের কি অবস্থা একটু পরে বয়ান করছি যাক এক হাদিসের উপরে আমল করলেন মেনে নিলাম বাকি যে আরও তিনটি হাদিস হয়ে গেছে বখারি এবং মুসলিমে কানের লতি পর্যন্ত কাঁধ পর্যন্ত কানের উপর পর্যন্ত এই তিন রওয়ায়ত ছেড়ে দিলেন তো এক রওয়ায়ত মানল তিনটা ছাড়ল চার ভাগের এক ভাগ মানল তিন ভাগ ছাড়ল ষোলো আনার চার আনা মানল বারো আনা ছাড়ল তো ছাড়ার সংখ্যা বেশি না মানা সংখ্যা বেশি ছাড়ার সংখ্যা বেশি তাহলে এই হিসাবে হাদিস মাননেওয়ালা বলা হবে না হাদিস ছাড়নেওয়ালা বলা হবে আমেলে হাদিস বলা হবে না তার একে হাদিস বলা হবে তার একে হাদিস বলা হবে হাদিস তো মানল না ছেড়ে দিল এবার আসুন একটু হানাফি মজাবে হানাফি মজাব এমন একটি মজাব আল্লাহ রাসুল সাল্লাহ আলহে ওয়াসাল্লামের হাদিস দুর্বল হলেও যথাসাধ্য হাদিস যাতে বাদ না পড়ে আমল করার চেষ্টা এই মজাবে করা হয় তাই এই মজহাবে এমনভাবে হাত তোলার নিয়ম যে যাতে আমাদের বিদ্যাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয় এতে লতি বরাবর হাত তোলার হাদিসের উপর আমল হবে অন্য আঙ্গলগুলো কানের উপর পর্যন্ত বরাবর হবে তাহলে কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিসের উপর আমল হইল হাতের তালু কাপ বরাবর হবে তাহলে কাপ বরাবর হাত তোলার হাদিসের উপরও আমল হলো তাহলে তিন হাদিসের উপরে আমল করলো হানাফি মজহাবের পুরুষেরা আর বুক পর্যন্ত হাত তোলার উপরে আমল করলো হানাফি মজহাবের নারীরা তার মানে চার হাদিসের উপরে আমল হয়ে গেল একটাও বাদ করলো না তাহলে এবার বলুন হানাফি মজহাবরা বাস্তবে আলে হাদিস কিনে এরা না আমলে হাদিস হইল আর ওরা তারেকে হাদিস হইল এরা হাদিসের উপরে আমল করলো ওরা হাদিস ছেড়ে দিল এবার আসুন বুক পর্যন্ত হাত তোলার হাদিসের উপরে কেন হানাফি মজাবের মহিলারা আমল করে পুরুষরা করলে সমস্যা কিসের এর কারণ হইল হজরত তোয়াইল এবনে হুজর রাদি আল্লাহ তাল আনহু হাদিস রওয়ায়ত করেন মজামে তবরানি আল কবির এ হাদিসটি উল্লেখ আছে যে মহিলারা হাত তুলবে তাদের স্তন পর্যন্ত এই হাদিস দ্বারা বোঝা যায় বুক পর্যন্ত হাত তোলার হুকুমটা হলো মহিলাদের আর বাকি কাঁধ কানের লতি এবং কানের উপর পর্যন্ত হাত তোলার হাদিস হল পুরুষের এজন্য হানফিরা মহিলাকে বুক পর্যন্ত হাত তুলতে বলে আর পুরুষদেরকে আরও উপরে তুলতে বলে তাহলে এরা সকল হাদিসের উপরে আমল করনেওয়া আলা হইল আমেলে হাদিস হইল আর ওরা তারেকে হাদিস হইল আমেলে হাদিস হতে পারল না দ্বিতীয় কারণ মহিলাদের প্রত্যেকটি ক্ষেত্রে পর্দার লক্ষ্য রাখা হয় খুব গুরুত্বের সাথে এটা ইসলামের বিধান তাই মহিলারা যদি কানের উপর পর্যন্ত কিংবা লতি পর্যন্ত হাত তুলতে যায় তো তাহলে হয়তো হাতটি পর্দা থেকে বেরিয়ে আসবে আর বুক পর্যন্ত হাত তুললে তাদের দোপাট্টার ভিতরে হাত থাকবে পর্দা লঙ্ঘন হবে না এই কারণেও হানাফি মজাবওয়ালারা বলে মহিলারা হাত তুলবে বুক পর্যন্ত আর পুরুষরা তুলবে আরও উপর পর্যন্ত যাতে সকল হাদিসের উপরে আমল হয় আল্লাহর নবীর প্রত্যেকটি হাদি যাতে জিন্দা থাকে কোনো হাদি যাতে বাদ না পড়ে মারা না যায় তিন নম্বর প্রশ্ন হাত তো তুললাম এরপরে হাত রাখবো কোথায় হাত তোলার পরে কি সোজা ছেড়ে দিব না হাত বেঁধে রাখবো এই হাতটি রাখবো কোথায় এই সম্পর্কে দুই ধরনের হাদিস এক নম্বর হাদিস আন হালাবিন রাজিয়াল্লাহু তাল আনহু কাল কানা রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইয়া উম্মুনা ফয়াখুজু শিমালাহু বেয়ামিনিহি হজরতে হালাব রাজি আল্লাহ আনহু বলেন হজরত রাসুল আকরাম সাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইমামত করে আমাদেরকে নামাজ পড়াইলেন তিনি ওনার ডান হাত বাম হাতের উপর রাখলেন তিরমিজি শরীফে হাদিসটি আছে এই হাদিসটি নাসাই শরীফে আছে সেখানে শব্দ হলো কাবেজা বেয়ামিনিহি আলা সিমালিহি হুজুর ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন তো তাহলে তিরমিজির হাদিসে আছে ডান হাত বাম হাতে রাখলেন নাসাইর হাদিসে আছে ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন দুই রকম হাদিস হইল এবং হজরতে এবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু থেকেও হাদিস রওয়ায়ত উনি বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে আমি দেখেছি ফাওয়াজারা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিয়েছেন তো একটা হলো রাখার হাদিস একটা হইল ধরার হাদিস এখন আমাদের কথিত আহলে হাদিস ভাইয়েরা ডান হাতের তালু বাম হাতের কোনোই বরাবর উপরে রেখে দেয় ধরে না আর আমাদের হানাফি মজহাবে কিভাবে আমল করে হানাফি মজহাব বলে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাতকে ভালো করে ধরবে আর অনমিকা মধ্যমা এবং তর্জনে দিয়ে হাতের উপর রেখে দিবে তাহলে রাখার হাদিসের উপরও আমল হবে ধরার হাদিসের উপরও আমল হবে তো কথিত আল হাদিস ভাইয়েরা এক হাদিস ধরলেন আর এক হাদিস ছেড়ে দিলেন অর্ধেক হাদিস মানলেন আর অর্ধেক ছেড়ে দিলেন তো তাহলে আমেলে হাদিস হলো না তার একে হাদিস হলো আর হানাফি মজাব একটাও ছাড়লো না যে ধরার হাদিসের উপরও আমল করতে হবে অনমিকা মধ্যমার তর্জনে দিয়ে আর ধরার হাদিসের উপর আমল করতে হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে আর রাখার হাদিসের উপরে আমল করতে হবে অনমিকা তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে তাহলে হানফি বলারা উভয় হাদিসের উপরে আমল করল এরা আমেলে হাদিস হইল আর ওরা একটা ছাড়ল একটা ধরল এই হিসাবে তার একে হাদিস হইল এবারে প্রশ্ন ধরার কথা বুঝলাম হাত রাখবো কোথায় হাত রাখার ব্যাপারে দুই ধরনের হাদিস এক ধরনের হাদিস হইল আন ওয়াইল ইবনে হুজর আন আবি হে কাল রায়তুন নবিয়া সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইয়াগাউ ইয়ামিনাহু আলা সিমালিহি ফিস সালাতে তাহাতা সুররা মোসান্নাফে এবনে আবি সাহেবাতে হাদিসটি বর্ণিত আছে মোসান্নাফে এবনে আবি সাহেবা উনি হজরত আবু বকর এবনে আবি সাহেবা ইমাম বুখারি রাহেমহুল্লাহ তালা কুস্তাদ এবং তার সংকলিত এই আল মোসান্নাফ নামে কিতাবটি বর্তমানে শুধু হাদিস ছেপে আসছে পঁচিশ খণ্ডে তার সিরাজ সহকারে তিরিশ খণ্ডে ছেপে আসছে আমার কাছেও কিতাবটি আছে শায়েদ আউয়ামার তাহাকিক সহ হাদিসটি হাদিসের কিতাবটি আমাদের সামনে আছে তো এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে নাবির নিচে হাত রাখতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তেমনিভাবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের আরেকজন উস্তাদ তর্জুমানু আহলি সুন্নাতে ওয়াল জামা হাম্বেলি মজহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বেল রাহেমাহুল্লাহ তালা তার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ এই কিতাবটি ছেপে এসেছে আমাদের কাছে এখন তিপ্পান্ন খণ্ডে এই কিতাবের মধ্যে হজরতে আনাস রাজি আল্লাহ আনহু হজরতে আলিয়ে মুরতাজা রাজি আল্লাহ আনহু হজরত আবু হরারা রাজি আল্লাহ আনহু এই তিনজন সাহাবি থেকে হাদিস বর্ণিত যে হুজুর নামাজের মধ্যে হাত বেঁধেছেন তাহাতা সুররা সুররা মানে নাভি তাহাত মানে নিচে তাহাতা সুররা মানে নাভির নিচে তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস কয়েকটি পাইলাম এবং সহি সনদ দ্বারা প্রমাণিত আর বুকের উপর হাত বাঁধার হাদিস সহি এবনে খোজাইমা নামে কিতাবে উল্লেখ আছে যদি এই হাদিসকে আমরা সহি হিসাবে মেনে নেই তাহলে এক হাদিসের উপরে তারা আমল করলো বুকে হাত বাঁধল আর নাবের নিচে হাদিসের উপরে আমরা পুরুষরা আমল করলাম নাবের নিচে হাত বাঁধার হাদিস জিন্দা রইল আর হানাফি মজহাবের নারীরা বুকের উপর হাত বাঁধবে তাই বুকুর উপর হাত বাঁধার হাদিসটিও জিন্দা রইল তো উভয় হাদিস জিন্দা রাখলো হানাফি মজহাবওয়ালারা কোন হাদিস পুরুষের মাধ্যমে জিন্দা রইল কোন হাদিস নারীর মাধ্যমে জিন্দা রইল তাহলে উভয় হাদিসটি জিন্দা এবং আমলে পরিণত হইল আহলে হাদিস এবং আমেলে হাদিস এই হিসাবে কারা হয় হানফিরা হয় আর ওরা এক হাদিস ধরল পুরুষ নারী সকলেই বুকে বাঁধল নাবিন নিচের হাদিস ছেড়ে দিল তাহলে তারা তার একে হাদিস হলো আমেলে হাদিস হইল না এবারে প্রশ্ন পুরুষরা কেন বুকের উপর বাঁধে না নারীরা বুকের উপর বাঁধবে নারীরা নাবির নিচে পুরুষেরা বুকের উপরে বাঁধলে সময় সে কি এখানেও ওই কথাটি আসবে যে নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা সহকারে দাঁড়াইতে হয় কারণ আমি কার দরবারে দাঁড়াইছি একটু লক্ষ্য রাখা উচিত আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়াইয়াছি বুকের উপর যদি একেবারে বাহাদুরন্যায় হাত বাঁধা হয় এটা বিনয় আর নম্রতা পরিপন্থী হয় এই জন্য হানাফি মজাব পুরুষদের জন্য ওই হাদিসকে আমল করতে বলা হয়েছে যে হাদিসে নাবির নিচে হাত বাঁধলে বিনয়ার নম্রতা অধিক প্রকাশ পায় আল্লাহ পাকের দরবারে এভাবে দাঁড়াতে হয় আর নারীদের যেহেতু পর্দা লক্ষ্য রাখতে হয় তাই নাবির নিচে হাত বাঁধার তুলনায় তারা বুকের উপর বাঁধবে এখানে আর একটু কথা বুঝার আছে যদিও সহি এবনে খোজাইমা নামি হাদিস হাদিসের কিতাবে বুকের উপর হাত বাঁধার হাদিসটি আছে এই হাদিসটি আরও কয়েকটি কিতাবে উল্লেখ আছে সেখানে আল্লাহ সদর শব্দ নেই বুকের উপর কথা নেই সব সনদ সহকারে এখানে বর্ণনা করা তো সম্ভব নয় আমি কয়েকটি সনদ আপনাদের সামনে তুলে ধরছি এই সনদার সূত্রগুলোতে আল্লাহ সদর বুকুর উপরে কথা নেই হাদিস কিন্তু ওইটি যে হাদিস ইমাম এবনে খোজাইমা সহি এবনে খোজামায় উল্লেখ করেছেন যেমন এক নম্বর আবদুল্লাহ এবনে ওলিদ আন সুফিয়ান আন আসম এবনে কোলাইব আন আবি হে আন আবি ওয়াইল এবনে হুজর এই সনদ দে হাদিস উল্লেখ আছে মুস্তাদে আহমদ বিন হাম্বল নামি কিতাবে এখানে আল্লাহ সদরের কথা উল্লেখ নেই শুধু হাত বাঁধার কথা উল্লেখ আছে দুই নম্বর জায়দা আন আসম এবনে কোলাইবিন আন হে আন ওয়াইল এবনে হুজুরিন এই হাদিসটি এই সনদে উল্লেখ আছে নাসাই শরীফে এখানে আল্লাহ সদর শব্দটি নেই তিন নম্বর বিশরুবনুল মুফাজ্জল আন আসিম ইবনে কুলাইবিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই হাদিসটি এই সনদে এই সূত্রে আবু দাউদ শরীফে উল্লেখ আছে এখানে আল্লাহ সদর শব্দ নেই চার নম্বর আবদুল্লাহ হেবনু ইদ্রিস ওয়া বিশুবনুল মুফাজ্জল আন আসেমিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই সূত্রে হাদিসটি বর্ণিত আছে এবনে মাজা শরীফে এখানেও আল্লাহ সদর শব্দ উল্লেখ নেই পাঁচ নম্বর আব্দুল ওয়াহেদ আন আসেম আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই হাদিসটি এই সূত্রে উল্লেখ আছে মোস্তাদে আহমদ বিন হাম্বলে এখানে আল্লাহ সদর শব্দ উল্লেখ নেই ছয় নম্বর জোহের ইবনু মুয়াবিয়াতা আন আসেমিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই সনদার সূত্রে হাদিসটি বর্ণিত মুস্তাদে আহমদ বিন হাম্বলে এখানেও আল্লাহ সদর শব্দ নেই সাত নম্বর সোরবাতু আনিল হাজ্জাজে আন আসেমিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই সূত্র আর সনদে হাদিসটি বর্ণিত আছে মোস্তাদে আহমদ বিন হাম্বলে এখানেও আলা সদর শব্দ নেই আট নম্বর সালাম উবন সোলাইমিন আন আসমিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই হাদেশটি উল্লেখ আছে মোস্তাদে তয়ালিসিতে এখানেও আলা সদর শব্দ নেই নয় নম্বর খালিদ উবন আবদুল্লাহ আন আসমিন আন আবিহে আন ওয়াইল ইবনে হুজর এই হাদিসটি উল্লেখ আছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ এলাইহের সংকলিত হাদিসের কিতাব আসুনানুল কুবরাতে এখানেও সদর শব্দ নেই তো তাহলে অন্যান্য কিতাবে এই সনদার এই সূত্রে বর্ণিত হাদিসে সদর শব্দ নেই একমাত্র আছে সহি এবনে খোজাইমা নামে কিতাবে তাহলে বোঝা গেছে সদর শব্দ নিশ্চয়ই কোনো হেরফের হয়ে গেছে কি হেরফের হইল আল্লামা নিমবি রহমতুল্লাহ আলাই আসার সুনান নামে কিতাবে লিখেছেন যেখানে আসলে শব্দ ছিল ওয়াদাড়া হাজিহি আলা হাজিহি হাজিহি এক হাজিহি মানে ডান হাত ওয়াদাড়া মানে রেখেছেন তো রেখেছেন ডান হাত আলা হাজিহি এ হাজিহি মানে বাম হাত আলা মানে উপর হুদুর ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন এখানে শেষের আলা হাজিহির হাজিহি কোনো এবে আগে তো আর ছাপানো হইতো না হাতে লিখতো হাজেহি শব্দটা সদরিহি হয়ে গেছে কারণ যারা আরবি লেখা জানেন তারা বোঝেন হাজিহিয়া সদরিহি লিখতে তেমন কোনো ব্যবধান বোঝা যায় না তো হাজিহিকে সদরিহি লিখে ফেলছে এখান থেকে সদরিহি শুরু হয়ে গেছে না হয় আসল হাদিসে সদরিহি নেই দুই নম্বর কথা এমনি খোজাইমার এই হাদিসটি হাদিসে সাজ সাজ মানে এর থেকে আরব অধিক নির্ভরযোগ্য সূত্রে আল্লাহ সদরের কথা নেই তাহা তার সুরার কথা আছে তাই হাদিসটি সাজ এই জন্যই হাদিসটি মানার মতো নয় আমল করার মতো নয় তো আমল করার মতো নয় এমন একটি হাদিস যে হাদিসে এই শব্দের পরিবর্তে আরেকটি শব্দ ছিল এমন সন্দেহাতীত একটি হাদিসকে তারা নিয়ে সকলেই বুকের উপরে হাত বাঁধে আর সন্দেহবিহীন হাদিসের উপরে মজা বলারা আমল করে পুরুষেরা নাবির নিচে হাত বাঁধে তাহলে এবারে বলুন তার একে হাদিসকে আর আমেলে হাদিসকে তাহলে হানাফি মধাবওয়ালারা আমেলে হাদিস আর আহলে হাদিস নামধারীরা তার একে হাদিস আরেকটি দলিল নেই তারা যে তার একে হাদিস সেটা হইল রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় এরা হাত তোলে হানাফি মধাবালারা হাত তোলে না হাত না তোলার হাদিসটি হজরতে এবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এবনে মাসুদ এমন একজন সাহাবি যার সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলে গেছেন তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে এই এবনে মাসুদ থেকে শিখবে আন্দাজ করুন কি পরিমাণ আস্থা এবং নির্ভর থাকলে আল্লাহ রাসুল কথা বলতে পারেন এবনে মাসুদ থেকে শিখবে হজরতে ওমর রাজি আল্লাহ আনহু এবনে মাসুদ রাজি আল্লাহ আনহুকে কুফায় পাঠাইলেন এলেম শেখানোর জন্য দিন শেখানোর জন্য এবং সাথে একটি চিঠি লিখে দিলেন সেখানে লিখলেন যে আমি এবনে মাসুদের মুখাপেক্ষী তারপরও আমার থেকে তোমাদেরকে অগ্রাধিকার দিয়ে এবনে মাসুদকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম হজরতে আলী মোর্তাদা রাজি আল্লাহ তাল আনহু কুফায় গিয়ে দেখলেন কুফা এলেমে ভরপুর পরে এবনে মাসুদ রাজি আল্লাহ আনহুর কৃতজ্ঞতা প্রকাশ করলেন একথা বলে যা আল্লাহ রহম করুক এবনে মাসুদের উপর সে এই পুরা কুফা নগরীকে এলেম দিয়ে ভরপুর করে দিয়েছে সে এবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন তো আল্লাহ রাসুলকে যেভাবে নামাজ পড়তে দেখেছি আমি কি সেভাবে তোমাদেরকে নামাজ পড়ে দেখাবো এরপর তিনি দেখাইলেন শুধু তকবীরে তাহারিমার সময় হাত তুললেন আর কোথায় কোনো জায়গায় হাত তুললেন না এই হাদিসের উপরে হানাফি মজাবলারা আমল করে আর কথিত আহলে হাদিস ভাইয়েরা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার পরেও হাত তোলেন ওনারা দলিল দেন হজরত এবনে ওমর রাজি আল্লাহ আহুর একটি হাদিস দিয়ে যে ওনার থেকে এ রওয়ায়ত আছে আমরা অস্বীকার করি না রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার পরে কান পর্যন্ত হাত তোলা আছে ওনার থেকে রওয়ায়ত কিন্তু প্রশ্ন হজরত এবনে ওমর রাজিউল্লাহ তাল আহুর দুইজন প্রসিদ্ধতম ছাত্র একজন ইমাম মোজাহেদ যাকে রইসুল মুফাসসিরিন বলা হয় তাফসির কিতাবে ওনার উদ্ধৃতি দেখবেন অনেক বেশি আরেকজন ইমাম নাফে রাহেমাহুল্লাহ উদ্দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ এলাইহের উস্তাদ যার কবরও ইমাম মালিক রহমতুল্লাহ এলাইহের কবরের পাশে বাকি উল গারকাদে এখনও চিহ্নিত আছে এই দুইজন প্রসিদ্ধতম ছাত্র হজরতে এবনে ওমর রদিয়াল্লাহু তাল আনহু তারা বলেন আমরা আমাদের উস্তাদ এবনে ওমরকে হাত তুলতে কখনো দেখিনি বরং ইমাম মুজাহিদ তো বলেন আমি দীর্ঘ চোদ্দ বছর ওনার সাথে ছিলাম কখনো হাত তুলতে দেখিনি এখন প্রশ্ন উনি নিজে হাত তোলেন না কিন্তু হাদিস রওয়ায়ত করলেন হাত তোলার ব্যাপারটা কি এর ব্যাপার হইল ইসলামের প্রথম দিকে নামাজের মধ্যে অনেক কিছু জায়েজ এবং বৈধ ছিল আস্তে আস্তে অনেক কিছু রহিত হয়ে গেছে যেমন শুরুর দিকে নামাজে কথা বলা বৈধ ছিল কেউ যদি জমাত শুরু হওয়ার পরে আসতো জিজ্ঞেস করতো ভাই কয়রাঘাত হয়ে গেছে কথা বলতো এরপরে কথা বলা নিষেধ নামাজে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া বৈধ ছিল এরপর এটাও নিষেধ হলো রহিত হইল সালামের সময় হাত উঠানো নামাজে ছিল এটা রহিত হইল সেইদার সময় হাত উঠানোর কথা নামাজে ছিল এটা রহিত হইল রুকুর সময় হাত উঠানোর কথা নামাজে ছিল এটাও রহিত হইল শেষমেশ রয়ে গেল শুধু তাকবীরে তাহারিমার সময় হাত উঠানোর কথা আর বাকি সব রহিত হয়ে গেছে তো রহিত হওয়ার আগের ঘটনা উল্লেখ করতেছেন এবনে ওমর রাজি আল্লাহ আনহু আর উনি আমল করতেন না কারণ জানেন রহিত হয়ে গেছে তাই নিজে আমল করতেন না এজন্য তার প্রসিদ্ধতম দুই ছাত্র বলেন আমাদের ওস্তাদকে আমরা হাত তুলতে দেখিনি তো তাহলে এবার বোঝা গেছে বাস্তবে হাত তোলার হাদিস একটি রইল হজরত এবনে মাসুদ রাজি আল্লাহ তাল আনহু এর উপরে আমল করে হানাফি আলারা আর ওরা এর উপরে আমল করে না আমল করে এমন একটি হাদিসের উপর যে হাদিসটি রহিত হয়ে গেছে আল্লাহ রসুল ও শেষ জমানায় এই হাদিসের উপরে আমল করেননি ওই একটা হাদিস তুলে এনে আমল করা আরম্ভ করছে তাহলে কারা আমেলে হাদিস হলো আর কারা তার একে হাদিস হল বোঝা গেল হানাফি মজাহ বলারাই আমেলে হাদিস হাদিসের উপরে আমল করে আর আহলে হাদিস নামধারী ভাইয়েরা তার একে হাদিস এরা হাদিসের উপরে আমল করে না বরং হাদিস ছেড়ে দেয় আজান মনে হয়ে গেছে চতুর্দিকে আরেকটি কথা বলে শেষ করতেছি হাদিসের উপরে আমল করার দাবিরাকে ঠিক কিন্তু হাদিস বুঝতে হলে যে তাকলিদ এবং মজহাব মানা অপরিহার্য এ কথা বুঝে না আসার দরুন হাদিস বুঝার মধ্যে কি পরিমাণ ভুল করে একটু আন্দাজ করুন যেমন আমাদের উপরে আরেকটি প্রশ্ন করে তো তারাবি তোমরা কেন বিশ্বাকাত পড়ো আমরা তো আট পড়ি এরা আট টাকাতের সপক্ষে যেই দলিল হিসাবে একটি হাদিস পেশ করে হাদিসটি বুখারি শরীফে উল্লেখ আছে কিন্তু এ হাদিসে তারাবি শব্দ নেই আর আমরা বিশ্বাকাতের ব্যাপারে যে সমস্ত হাদিস বিশ্বাকাতের ব্যাপারে যে সমস্ত আসার বিশ্বাকাতের ব্যাপারে তাবেড়ি তাবে তাবিদের যে সমস্ত ফতুয়া উল্লেখ করি এই হাদিস আসার এবং ফতুয়াগুলিতে আবি শব্দ উল্লেখ আছে তাহলে বোঝা গেছে তোমাদের আট নামাজ এটা আসলে তার নয় এটা তাহাজুদের নামাজ এই জন্য ইমাম বহারি রহমতুল্লাহ হাদিসটি তাহাজুদের অধ্যায়ে উল্লেখ করেছেন লাইল অধ্যায় উল্লেখ করেছেন আর এক জায়গায় তারাবি অধ্যায় উল্লেখ করে হাদিসের মধ্যে তারাবি শব্দ উল্লেখ করতে পারেননি তাহলে বোঝা গেছে হাদিসটি তারাবির নয় এ হাদিসটি হলো তাহাজুদের এই হাদিসটি বুঝার মধ্যে কেমন ভুল করে একটু আন্দাজ করুন যেমন এই হাদিসটি হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আন আবি সালামাত আবনে আব্দুর রহমান আন্নাহু সালা তার আদি আল্লাহ আনহা কৈফা কানাত সলাত রসুলিল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামা ফি রমাদান তো রমজান মোবারকে হুজুরের নামাজের ধরন কেমন ছিল কত রাকাত পড়তেন এই প্রশ্ন নয় প্রশ্ন হল কৈফিয়ত সম্পর্কে ধরন সম্পর্কে নামাজ কেমন ছিল হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা উত্তর দিলেন তালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গাইরিহি আলা এহেদা আশরাতা রাকাতান হুজুর রমজান এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে এই হাদিসে হজরতে আয়সা রমজানের বাহিরের এগারো মাসকে সামিল করলেন বুঝে গেল সামনে যে নামাজের কথা উনি বলতেছেন এই নামাজটি রমজান এবং রমজানের বাইরে পুরা বারো মাসেই পড়া হয় শুধু রমজানের নামাজ নয় শুধু রমজানের হলে তাহাজুদ হইতো না তারাবি হইত যা রমজান এবং রমজানের বাইরের নামাজ এটা হলো তাহাজুদ যদি এই নামাজটি তারাবি হয়ে থাকে তাহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন তাহলে হজরতে আয়সা তো রমজানের বাইরে এগারো মাসের কথাও বললেন আপনারা বাকি এগারো মাসে তারাবি কেন পড়েন না দুই নম্বর কথা হজরত আয়সা বলতেছেন ইউসাল্লি আরবা রাকা আতিন হুজুর এক সালামে চার রাকাত পড়তেন আমার আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন আপনারা তারাবি দুরাকাত পরে সালাম কেন ফিরান যে হাদিস দিয়ে তারাবির নামাজ আট রাকাত হওয়ার দলিল দেন ওই হাদিসে তো একসাথে চার রাকাতের কথা আছে আপনারা কেন দুরাকাতের পরে সালাম ফিরান তিন নম্বর এই হাদিসের মধ্যে তো জমাতের কথা নেই হুজুরে নামাজ পড়তে নেই কথা আছে আপনারা তারাবি কেন জমাতের সাথে পড়েন চার নম্বর কথা এই হাদিসের শেষের দিকে আছে সোম্মাই উসাল্লি এরপরে হুজুর তিন ডাকাত পড়তেন বিটির তাহলে এই বোখারির হাদিস দ্বারা বিটির তিন ডাকাত প্রমাণিত হয় তো আপনারা এক ডাকাত কেন পড়েন তাহলে এই এক হাদিসের মধ্যে কতগুলো সমস্যা আপনারা দেখলেন এত সমস্যা সামনে রেখে কোন লজ্জায় দলিল দেয় যে এই দলিলে আমরা তার আবি আট টাকা পড়ি আল্লাহ রব্বুল আলমিন মাফ করুক আর আমরা যে বিশ্বাকাতের দলিল দেই মোসান্নাফে এবনে আবি সাহেবা নামে কিতাবে হাদিসটি বর্ণিত এই হাদিসটি পেশ করলে তারা আমাদের একজন রাবিয়ার বর্ণাকারীর নাম বলে বলেন উনি জরিফ উনি দুর্বল তাই এই হাদিসের উপরে আমল করা যাবে না আমার প্রশ্ন আহলে হাদিস নামধারী ভাইয়েরা জনাদার নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়াকে ওয়াজিব বলে থাকেন এই সুরায় ফাতেহা পড়ার কথা যে হাদিসে উল্লেখ আছে সে হাদিসটিও এই সূত্র আর এই সনদে যেই সনদের মধ্যে আমাদের রাবিকে ওনারা দুর্বল বলে হাদিসটি বাদ দিয়ে দেন ওনাদের সনদও এই রাবি উল্লেখ আছে তাহলে জানাজার নামাজের সুরায় ফাতেহা কেন ওয়াজিব হবে এ রাবি তো ওইখানেও আছেন যদি ওইটা ওয়াজিব হইতে পারে তাহলে তার রাবিও বিশ্বাসঘাত হইতে পারে আর যদি ওইটাও করাবে বিশ্বকাপ না হইতে পারে রাবির কারণে তাহলে জানাজার নামাজের সুরায় ফাতেহা ওয়াজিব না হবে হবে না এটাও বাদ দিতে হবে আল্লাহ রব্বুল আলমী সহি বুঝে আমল করে আমাদেরকে আমেলে হাদিস হিসাবে দুনিয়া বেঁচে থাকার এবং আমেলে হাদিস হিসাবে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দান করমান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক